I love Little Xavier. Huh? Assalamualaikum warahmatullahi wabarakatuh. لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على Father, so ওই মহান মাসই আমাদের সামনে আসছে হাদিসের বাকি অংশ আসছে ইনশাল্লাহ এটা এমন এক মাস যে মাসটাকে বলা হয় আবাদতের মৌসুম মানুষের গোটা জিন্দিগিতে আবাদত দুই রকমের সমস্ত আবাদতের মূল দুইটা বিষয় এক হচ্ছে ভাণ্ডকে পরিষ্কার করা আর এক হচ্ছে ভাণ্ড ভরপুর করা দিলেন যে জমিন ওই জমিনের মধ্যে চাষাবাদ করার জন্য ওই জমিনটাকে পরিষ্কার করা এবং সেখানে তৈবা পবিত্র বৃক্ষ রোপণ করা মানে আমল আমলের বৃক্ষ রোপণ করা দুনিয়ায় বৃক্ষ রোপণ করলে বড় হয় ফল ফুলে ফসলে ভরপুর হয় ঠিক আমলের একটা বৃক্ষ আছে কেরিমে তৈবাকে রবে কেরিম তো এরকম পবিত্র সাজানা কোরআনে কেরিমই বলেছেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء এটা এমন এক পবিত্র ক্যালিমা যার গোড়া তো জমিনে আর যার শাখা প্রশাখা আকাশ মানে অর্থ হচ্ছে যে ক্যারিমার মাধ্যমে বান্দা আমাদের সাথে সম্পর্ক করে আমলগুলো পবিত্র বৃক্ষ জমিনের চাষাবাদের জন্য জমিনকে যেমন পরিষ্কার করে নিতে হয় এরপর চাষাবাদ হয় ঠিক মানুষের দিল এটাও আমলের এক জমিন এই জমিনকে পবিত্র করা পরিষ্কার করা এটা মানুষের একটা মৌলিক আমল আবার ওই পরিষ্কারকৃত জমিনের মধ্যে ফসল বীজ বোপন করা গাছ লাগানো এটাও একটা রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে আমরা আমাদের ওই কলবের জমিনকে পরিষ্কার পবিত্র করে তার মধ্যে আমল এর গাছ বীজ রোপণ করার এক সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন হচ্ছে সমস্ত আমলের মোহনা সমস্ত আমল এই জায়গায় এসে শুরুটাই তো হয় তিলামতের মাধ্যমে তিলাওয়াত তালাবি দিয়ে শুরু হয় কবুল করা আমাদের রমাজানকে আমরা স্বাগত জানাই তিলাওয়াতের মাধ্যমে এরপর দিন থেকে শুরু হয় সিয়াম সাধনা মাকসাদ কি মাকসাদ একটাই যে আমাদের অন্তরকে পবিত্র করা এই জন্য রোজার মাসালা যেখানে রোজার বক্তব্য করা কারিমের যেখানে যেখানে আসছে সেখানে উদ্দেশ্য দেখাইছেন আল্লাহ তাআলা তাকওয়া রব্বি করিম ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون এই মন্দিরের তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্বেকার উন্নতির জন্য ফরজ করা হয়েছে মাকসাদ কি মাকসাদ মাকসাদটা বলা উদ্দেশ্য আল্লাহ তাআলা রোজার মাকসাদ বর্ণনা করছেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হয়ে যাও এই জন্য আমি রোজা খরচ করলাম তো রোজার আলোচনা যেখানে করানো হয়েছে সেখানে আল্লাহ টার্গেট দিয়েছেন যেন মুক্তি হয়েছে আর মাস রমজান মাসের আলোচনা যেখানে হয়েছে সেখানে রব্বে করিম কোরআন নাজিলের কথা বলেছেন রমজান এমন এক পবিত্র মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন করেছেন আল্লাহ বলতেছেন তো বোঝা গেল রোজার মাকসাদ হচ্ছে আমার জমিনকে পবিত্র করা মুত্তাকি হওয়া মানি চাই মুত্তাকি হওয়া মানে আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দেওয়া তাকওয়ার মানা কোন মানা চাই আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া রমাজানের তাকওয়ার এই প্র্যাকটিসটা হয় একটা আমল মানুষ বারবার করতে করতে অভ্যস্ত রমাজান মাসে যে আমলে মানুষ অভ্যস্ত হয় এটা প্রকৃতের ফেসলা এটা রমাজানের দরকার যে রমাজানে মানুষ যে আমলে অভ্যস্ত হয় সারা বছর তার জন্য ওই আমলটা সহজ হয়ে তো তাকুয়ার এই যে বিষয় যে মকসাদ যে মকসাদে রমাজান রোজা রোজা রমাজান রোজা এর দ্বারা মানুষ মুক্তি কিভাবে হয় যে রোজা চর্চা করে ভালো মন্দ প্রত্যেকটা মানুষ যে রাখে তার দিলের মধ্যে সবসময় সে ওই চেতনা লালন করে যে আমাকে আমার রব দেখতেছে এটি তাকওয়া একজন ডাকাত চোর বাটবার সেও যদি রোজা রাখে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও যদি রোজা রাখে তাও সে কিন্তু গোপনে খায় ঘরের মধ্যে বদ্ধ ঘর দরজা জানানো সব আটকানো সে খায় কেন কারণ সে প্রতি মুহূর্তে ওই চেতনাটা লালন করছে যে আমি খাইলে তুমি আর কেউ না দেখো যাকে খুশি করার জন্য আমি রোজাটা রাখলাম আমাকে সেই আল্লাহ সুবাহ দেখতেছেন এটাই হচ্ছে তাকুয়া রোজা রাখা অবস্থায় একজন মানুষ প্রতিটা মুহূর্তে এই চেতনার চর্চা করতেছে প্র্যাকটিস করে এই চেতনা যখন মানুষ প্র্যাকটিস করা শুরু করে এটা যদি অভ্যাসে পরিণত হয় তাইলে একজন মানুষ কখনো গুনাহ করবে না কারণ তার অভ্যাস হয়ে যাবে যখনই গুনাহ করতে চাইবে তখনই তার মনে পড়বে যে দুনিয়ার সকল পথ জানলা বন্ধ থাকলেও একটা দরজা খোলা আমার রবের দরজা খোলা আমার রব কিন্তু আমাকে দেখতেছে সে গুনাহ ছেড়ে দিল তারপর চর্চা হইলে মানুষ গুনা করবে না তো আল্লাহ রোজাকে ফরস করেছেন এই উদ্দেশ্যে যে তুমি তাকুয়ার চর্চা করো প্রতিটা মুহূর্তে চিন্তা করো তুমি আর কেউ না দেখো আসে আল্লাহ এই আদত যখন মানুষের হয়ে যায় এই অভ্যাস যখন মানুষের হয়ে যায় মানুষের জন্য গুণা ছাড়া সহজ হয়ে যায় তো রোজার মাধ্যমে আমাদের এই কাজটা হয় এরপর রমজান মাসের কথা যখন আসছে আল্লাহের কথা বলেছেন যে তুমি সারাদিন তোমার দিলটা পবিত্র করলাম আমলের চাষের জন্য জমিনকে পরিষ্কার করলাম আবাদের জন্য জমিনকে আবাদের জন্য জমিনকে পরিষ্কার করলাম এইবার ওই পরিষ্কার করা জমিনের মধ্যে ফসল উৎপন্ন করো রাতের বেলায় আবাদত শুরু করলাম তারাপি নামাজের মাধ্যমে কোরআন তিলাওয়াত করা শুরু করলাম শোনা শুরু করলাম আরে কি বরকতি কি মুবারক মুহূর্ত সুবহান আল্লাহ প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা হচ্ছে যে কালাম নামাজের মাধ্যমে শুনতেছি বান্দা রবের কাছাকাছি পৌঁছে যে দুইটা আমলের মাধ্যমে তারাবির মাধ্যমে ওই আমলের পূর্ণতা পায় দুইটা আমল এক হচ্ছে আরেক হচ্ছে আসছে একজন মানুষ সবচেয়ে কাছাকাছি পৌঁছে যে আমলের মাধ্যমে যে এটা হচ্ছে যখন তখন সে সবচেয়ে কাছাকাছি এটা হচ্ছে বাহ্যিক ভাবে কাছাকাছি আল্লাহ তালার কাছাকাছি মানে আল্লাহ দুটি পায়ের মধ্যে আমরা চেষ্টা করতেছি আর যখন বান্দা কোরআনে ক্যারিয়ারের পিলাওয়াত করে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে কোরআন তিলাওয়াত মানে মহাদাসা আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে বান্দা কথা বলতেছে বিশেষত নামাজ অবস্থায় বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে হাদিসে আছে আল্লাহ তারা তো সাথে সাথে ওই কথার জবাব দেন নামাজ দাঁড়ায় পড়ছি আমরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এই কথা বলার সাথে সাথে হাদিসে আসছে এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা জবাব দিয়ে দেন আমি জানি আপনি আমার বান্দা আমার প্রশংসা করবেন স্বীকৃতি আল্লাহ তালার জবাব ধরি আল্লাহ তালা আমার ওই প্রশংসার এবাদতটা জবানের এবাদতটা এই এবাদতটাকে আল্লাহ তালা কবুল করে সাথে সাথে স্বীকৃতি দেন হামি দেন এরপর বাংলা যখন পড়ে আর রহমান সমস্ত প্রশংসা ওই আল্লাহ রহমান রহিম অসীম দয়াল মেহরবান আল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ জবাব হাদিসে আসনা আমার বান্দা আমার গুণ কীর্তন করবে আমার গুণগুলোর আলোচনা করবে বান্দা যখন বলে সমস্ত প্রশংসা হল যিনি বিচার দিবসের মালিক আল্লাহ তারা তখন সাথে সাথে জবাব দেন জানি আব্দি আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করো আমি কত মহা আমার মহত্ব বর্ণনা এই তিনটা বাক্য বান্দাকে আল্লাহ তারা তৃতীয় পার্সন হিসেবে কথা বলতেছেন বান্দাও কথা বলতেছে আল্লাহ তালাকে তৃতীয় পার্সন দেয় কথা আলোচনার মধ্যে তিনটা পার্সন হয় আপনারা বুঝেন এক হচ্ছে বক্তা আরেক হচ্ছে যার সাথে কথাবার্তা হয় সরাসরি আমরা আরবিতে বলি মহাতা যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে সরাসরি তুমি তোমাকে আপনি আপনাকে এই জাতীয় শব্দ যেখানে ব্যবহার হয় আরেকটা হচ্ছে তৃতীয় পার্সন আমরা আরবিতে বলি হয় অনুপস্থিত পার্সন আলোচনার মধ্যে তিন পার্সনই থাকে বক্তা উদ্দিষ্ট ব্যক্তি যার সাথে সরাসরি কথা হচ্ছে আর এক হচ্ছে তৃতীয় পার্সন যাকে নিয়ে কথা আছে বা যার সাথে কথা হচ্ছে তিনি সামনে নাই তৃতীয় পার্সন দূরে এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তার সাথে বান্দার কথোপকথন চলছিল তৃতীয় পার্সনে বান্দাও কথা বলতেছে তৃতীয় পার্সন তিনি না সমস্ত প্রশংসা আল্লাহ কিন্তু এই তিন আয়াতে আলোচনা করার পর বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক তৈরি সেই সম্পর্কটা কাছাকাছি এইবার আল্লাহ তালার পক্ষ থেকে যেন এরকম একটা নিয়ামত দেওয়া হলো বান্দারে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলতেছিলে আমিও তৃতীয় বর্ষা তুমিও তৃতীয় বর্ষা এত পাশে দূরের দূরের কথা চলবে না আসলে এখন দুনিয়ার আমি সরাসরি কথা বলবো তখন চতুর্থ আয়াতে গিয়ে বান্দা বলতেছে ইয়া কানা বুধু ইয়া কানিস্তাই ওকে মাহবুদ আমি তো এবাদত সাহায্য কেবল তোমার কাছে চাই এবার সরাসরি কথা আল্লাহ আল্লাহ বলেন তুমি তখন আমাকে ডাইরেক্ট কথা বলছো আমি এবার জবাব ডাইরেক্ট দিচ্ছি বলে আপনি মাসা আলারে বান্দা তুমি যা বললা হাজা পাইনি বাই না আপনি তুমি যা বললা তুমি আমারই আবাদত করো বান্দা এটা তোমার আমার একান্ত বিষয় তুমি একদম কিন্তু জানে না তুমি জানো তুমি জানো আমি জানি তুমি আবাদত কার করছো আমার জন্যই না কাউকে খুশি করার জন্য তুমিও জানো আমি জানি তুমি আবাদত কেন করছো তুমিও জানো আমিও জানি বান্দা এটা আমার এরপর বান্দা যখন বলে এতক্ষণ কথাবার্তা বললাম বান্দা সুযোগ পেয়েছি বান্দাকে আল্লাহ তারা সুযোগ দিয়ে দিলেন যে এখন যেহেতু সম্পর্কটা ডাইরেক্ট হয়ে গেছে হ্যাঁ এখন তো আর তুমি দূরের কেউ না যেহেতু দূরের কেউ না বান্দা ওই চান্স সুযোগ আল্লাহ তারা দিয়ে দিচ্ছেন যে এইবার বান্দা আর কথাবার্তা সামনে না বাড়াইয়া এইবার চাওয়া শুরু করছে চাওয়া একটা সম্পর্ক তৈরি হয়েছে এখন চাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে একটা পরিস্থিতি দাঁড়াইছে এখন বান্দা সরাসরি বলতেছেন আল্লাহ কথাবার্তা যেহেতু হয়ে গেল সম্পর্ক যেহেতু হয়ে গেল আপনার সাথে সম্পর্ক ডাইরেক্ট কথা বললাম তো দেন এবার আমাকে কি দিবেন দিনা বড় দামি দোয়া বড় দামি দোয়া এটা এই দিন মুস্তাকিম আল্লাহ আমাকে মুস্তাকিম সরল পথ পথে চললে আমি আপনার পর্যন্ত বসতে পারবো ওই পথ ব্যাখ্যা মুস্তাকিমের ব্যাখ্যা আসতেছে তাদের রাস্তা তাদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের রাস্তা ব্যাখ্যা আরো ব্যাখ্যা রয়েছে তারা কারা যাদের উপর আমি অনুগ্রহ করেছি তারা কারা তারা হচ্ছে আগে মাইনাস ক্লিয়ার করা আগে হ্যাঁ? ইয়াহুদি নাসারাদের রাস্তা আমি চাই না যাদের উপর আপনার অসন্তুষ্টি আছে যারা পথভ্রষ্ট আমি এদের রাস্তা চাই না তো কার রাস্তা চাও বলে আপনি যাদের উপর অনুগ্রহ প্রকাশ করেছেন তাদের রাস্তা তো তারা যারা অন্য আয়াতে দূরে আরেক জায়গায় যাই আল্লাহ তারা ওই তারা কারা তার ব্যাখ্যা দিয়েছেন فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আমি অনুগ্রহ করেছি কাদের উপর আমি অনুগ্রহ করেছি নবীদের উপর সিদ্দিকদের উপর শহীদদের উপর নেতাদের উপর আমার অনুগ্রহ তাদের উপর এই চার শ্রেণীর মানুষের উপর তো বান্দা বলতেছে আল্লাহ তাই আমি ওই চার শ্রেণী যাদের উপর আপনার অনুগ্রহ তাদের রাস্তাটা চাই তারা যে পথে চলে আপনাকে পেয়েছে পেয়েছেন আমিও তাদের রাস্তা চাই যেন আমিও আপনাকে পেয়েছি পারি তো আল্লাহ তালা যখন আমি এই আয়াত বইটা শেষ করলাম আল্লাহ তালা জবাব দিচ্ছেন জবাব দিচ্ছেন এটা সরাসরি না এটা আমরা বুঝে নিয়েছি জবাব এটা যে সেই রাস্তাটা কোনটা যে রাস্তা তুমি চাচ্ছ নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা সুহাদাদের রাস্তা নেটকারদের রাস্তা সেটা কোনটা বলে ওই যে সুরায় ফাতেহা পড়ার পর এরপর কি করি আমরা চুপ করে থাকি না কোরআনে কেরিম দিলাম আপনার কোরআনের একটা আয়াত করি একটা সুরা করি তো মহাসিনে কেরাম বলেন ওই তুমি রাস্তা চেয়েছ এই রাস্তার নগদে জবাব হচ্ছে নগদে আল্লাহ তারা তোমার দোয়া কবুল করেছেন যে তুমি তো সেই রাস্তা চাচ্ছ না সেই রাস্তা হচ্ছে এরপর তুমি যেটা পড়ার জন্য আমি বলেছি ওইটাই সেই রাস্তা মানে কোরআন কারিমেই হচ্ছে তারা এতগুলো কথা বলার একটা প্রসঙ্গ না কথা প্রসঙ্গে চলে আসলো কোরআন এমন এক মহান জিনিস যে কোরআন তিলাবত করা মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা এটা যদি নামাজে হয় তাহলে শুনে সাহায্য এক তো কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে আল্লাহর সরাসরি কথাবার্তা একদম ভেতরের সম্পর্ক কারণ কোরআন কেরকম আল্লাহ রসুল বলেছেন তাবার রাখবেন কোরআন কোরআন তারা বরকত হাসিল করো তাই না হুম কালামুল্লাহ হারা যাবে কারণ কোরআন আর আল্লাহ একই একই সাথে কারণ কোরআন আল্লাহর ভেতরের জিনিস আল্লাহর ভেতর থেকে বের হওয়া আল্লাহর কালাম আল্লাহর সত্তা আর আল্লাহর গুণ একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন না এক সত্তা কাজে কোরআন ধরি আল্লাহ কাজে বাংলা যখন কোরআন পড়ে যেন সে আল্লাহর সাথে একটা সরাসরি সম্পর্ক সেটার মাধ্যমে কাছাকাছি পৌঁছেছিল মাধ্যমে সে আল্লাহর সাথে একদম একাকার হয়ে গেছে একাকার বলতে আল্লাহ মাত্রা এক হয়ে গেছে এমন না যেন আল্লাহর সাথে সে লেগে আছে দোস্ত আল্লাহ এমন মহান সুযোগ আমাকে রমজানে দিয়েছেন তো অন্য নামাজও হয়তো আমরা আল্লাহর সাথে এই কাজটা করি আমি যেটা বলার জন্য এই কথাটা বললাম এখন জুমা পড়বো জুমার মধ্যেও জুমার মধ্যেও তো সেজদা হবে তো তারাবির এমন কি বৈশিষ্ট্য যে তারাবির মাধ্যমে আল্লাহর সাথে আমার কত কথোপকথন হচ্ছে আল্লাহর কাছাকাছি পৌঁছে যাচ্ছি তারাবির মধ্যে আলাদা একটা কি আছে বলে প্রত্যেকটা জিনিসের একটা পূর্ণতা আছে চল্লিশ একটা সংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আমরা দেখেছি এই চল্লিশটা একটা পূর্ণতার জন্য একটা সংখ্যা লেভেল একটা সীমানা বিভিন্ন জায়গা বিভিন্ন বিষয় আমরা দেখেছি হ্যাঁ, দেওয়ার জন্য চল্লিশ দিন এই মেহনতে প্রথমে চল্লিশ দিন লাগানোর জন্য তাকে যে মেহনত করা হয় এটা মাকসাদ এটাই এটা কোনো ফরজ না ওয়াজিব না না বরং জরুরি মনে করলে বেদাত হয়ে যাবে যদি শরীয়ত মনে করেন শরীয়ত মনে করে যদি জরুরি মনে করা হয় হ্যাঁ নিজের আখলাখ পরিবর্তনের জন্য হ্যাঁ? নিজেকে তৈরি করার জন্য জরুরি সেটা একটা নেশা ক্লাস থাকে ক্লাস এটা একটা ক্লাস ওইরকম যদি হয় তাহলে তো অবশ্যই জরুরি কেন যে একটা পূর্ণতা পায় একটা পূর্ণতা পায় রমজানে বিশ টাকা তারাবের মাধ্যমে চল্লিশটা সেজদা দিয়া সেন্টার পূর্ণতা যে নেশার যে পরিমাণ সেটা সংখ্যা সেটা আমি পুরা করলাম যে আল্লাহর সাথে আমার সম্পর্কের যে হিসাবটা আছে কাজটা আমার করা দরকার এটা আমি প্রতিদিন পরিপূর্ণ ভাবে কইরা নিজেকে আল্লাহর সামনে পেশ করলাম মা বোধ আমার যতটুকু সামর্থ্য ছিল আমার যতটুকু সাধ্য ছিল আমি পেশ করছি এবার তোমার কবুল তুমি কবুল করবা আল্লাহ তার ওয়াদা রসুলের মাধ্যমে আল্লাহ তারা ওয়াদা দিয়েছেন ইন্নারিল্লাহি ও তা কুল্লি ইয়াউমিন এই রমজানে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রত্যেক দিনে বহু মানুষকে আল্লাহ তালা আমি ওই নাজাদ প্রাপ্তের মধ্যে পড়ি কিনা এটা একটা বিষয় আছে এই একটা কথা দুই নম্বর কথা প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আল্লাহ তালা একটা দোয়া তো আল্লাহ কবুল করেনি করে আপনার কোনো দোয়া কবুল হয় নাই এমন একটা দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন দাওয়াতুল মুস্তাজাব আল্লাহ দোয়া কবুল করবেনই এই জন্য একজন নিয়ম করে আপনার জন্য সবচেয়ে প্রবলেম যেটা আপনি মনে করতেছেন সবচেয়ে বড় প্রবলেম আপনি যেটা মনে করতেছেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত অন্তত একবার হইলে ওই দোয়াটা করিনি নিয়ম করে প্রত্যেক দিন প্রত্যেক রাত নিয়ম করে অন্তত ওই দোয়াটা একবার করে নিয়ে এই সুযোগ আপনাকে দিয়েছেন হ্যাঁ ক্ষমা পাওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে দোয়া কবুলের জন্য যে সমস্ত শর্তগুলো আছে ওই শর্তগুলো পুরা করে দেবো ইনশাআল্লাহ বলতেছিলাম সালমান ফার্সি রবি আল্লাহ বর্ণনা রসুল সাল্লাহ আলী আসাল্লাম আসলে সাহবা ইকরামকে সতর্ক করতেন সচেতন করতেন জাগাইতেন যে মাসে এমন একটা রাত আছে আলফি সাহা যে রাতের মূল্য আল্লাহর কাছে হাজার মাস হাজার মাসের চেয়েও বেশি আমি লাইলাতুল কদর এরপর বলতেছেন যে এই এই মাসে যে নফল একটা নফল আদায় করবে একটা নফল সে যেন অন্য সময়ে একটা ফরজ আদায় করবে আর এই মাসে যে একটা ফরজ আদায় করলো একটা ফরজ আদায় করলো অন্য মাসে যেন সে 70টা ফরজ আদায় আল্লাহ সুহান ভাই একটা ফরজ যেন এই মাসে আমাদের ছুটে না আমরা খেয়াল রাখি রোজা তো রাখি অনেকে অনেকে আছে রোজা রাখি আর কিন্তু দেখা যায় নামাজগুলো পড়া হয় হ্যাঁ বিশেষ করে ফজরের নামাজ ঈশার নামাজ অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে পড়া হয় এই সুগুলো শুধু ঘামছাড়া না করি আমরা এটাও মনে না করি যে নামাজ যেহেতু পড়তে পারি না রোজাও রাখবো না নামাজ না পড়লে রোজা রেখে রাখি এটাও তো মনে না করি রোজা রোজার হুকুম একটা আর নামাজের হুকুম একটা রোজা আলাদা ফরজ নামাজ আলাদা ফরজ আহ তো এমনটা যেন না হয় যে রোজা রাখলাম নামাজ পড়লাম এমনটা যেন না হয় তো এর অর্থ হচ্ছে না যে নামাজ না পড়লে রোজা ভেঙে যায় বিষয়টা এমন না নামাজের জন্য আল্লাহ আলাদা ধরবেন রোজার জন্য আলাদা ধরবেন ইনশাআল্লাহ তারা রমাজানে টার্গেট হচ্ছে একটা ফরজ ছাড়বো না ইনশাআল্লাহ একটা ওয়াজিব একটা সুন্দর आपका अच्छा बना इंशाला इनका हो अच्छा সবাব তো পাবো পাবো গুনাহ থেকে মুক্ত থাকবো কারণ যে মাকসাদ আল্লাহ তালা আমার উপর রোজা খরচ করছেন আমি যেন আমার ওই মূল মাকসাদ থেকে বিচ্যুত না হই রমজান খালি সেহেরি খাওয়ার গান রমজান খালি ইফতার করার নাম না এই জন্য বোখারি শরীফে আসছে হাদিস অনেক কিতাবে আসছে হাদিসটা হ্যাঁ রূপ বসাই ইল্লাই সালাহু সিয়াম ইল্লাল জুআ বহু রোজাদার তো এমন আছে যার রোজা সে রাখে কিন্তু আল্লাহর কাছে শুধু উপবাস ছাড়া তার ওই রোজার কোন মূল্য নেই খালি পেটে আসে আর কি না খায় আসে রোজার যে ফায়দা কিছুই পায় না না খেয়েছিল এর কোন মূল্য নেয় মানে কি মানে হচ্ছে যে রোজা রাখার পর যদি গুণা না ছাড়ে গুণা না ছাড়লে রোজা রাখার মাকসাদ কি এটা যে তুমি রোজা রেখা গুণা থেকে বাচ্চা বাড়ি করবা অথচ আমরা রোজার মধ্যে যেন গুণাটা আরো বাড়াই দিই আমি মনে কখনো আল্লাহ হেফাজত করুন যে মাকসাদে আল্লাহ তাহলে আমাকে হালাল খেতে মানা করলেন পানি খাওয়া হালাল খাওয়া খাওয়া হালাল হ্যাঁ স্ত্রী সহবাস হালাল জিনিস আল্লাহ তালা গুনাহ থেকে মুক্ত করার জন্য আমাকে হালাল মান খাওয়াই অভ্যাস করে যেন আমি গুনাহ থেকে বাঁচা সহজ করে কঠিন যেটা হালাল তার থেকে বেঁচে থাকা কঠিন কঠিন কাজ করাই অভ্যাস করাচ্ছেন না সহজ কাজ ছাড়া আমার জন্য সহজ হয় আমি কঠিন যত ঠিকই ছাড়তেছি কিন্তু সহজ যেটাকে ছাড়ার জন্য আমার এই কাজ করা হলো আমি একটা উদাহরণ দিয়ে থাকি এটা আসলে আমার মাথায় আসছে তিন বছর আগে এক পত্রিকা আমি বলতে আছি উদাহরণটা বলি বুঝার জন্য বুঝানোর জন্য বাচ্চার সাথে খাওয়া দাওয়া করতেছি একসাথে তো বাচ্চাকে তো মাছ দিতে চাই না কাটা থাকে তো মাছ তো হালাল খাবার জিনিস হালাল বলতে খাবার জিনিস তো তাকে দেই না ছোট মাছ দেই না কেন তার গলায় কাটা বিদ্ধে কাটার জন্য তাকে আমি খাবারের জিনিস মাছটা খাওয়াই না তো এখন দেখতেছি আমি যে কাটা বেছে বেছে রাখছি এখন হঠাৎ খেয়াল করে দেখি ওই কাটা মুখে দিচ্ছে কাটা মুখে দিচ্ছে তাই মনে মনে চিন্তা করলাম ভাই যে মাছ তোমাকে দিলাম না কাটা লাগবে এই জন্য আর সেই মাছ তুমি খাও না তুমি যাই ওই কাটাটা খাচ্ছ তখনই মাথায় আসছে যে রমজান ঠিক আমাদের হুকু এই কাজটাই যে হালাল খাবার আল্লাহ তারা আমাকে খেতে দিচ্ছেন না যে হালাল দিদির সাথে সম্পর্কের বিষয়টা আল্লাহ তারা আমাকে করতে বারণ করছে আমি সেটা তো করছি না মাছ তো খাচ্ছি না কিন্তু যার জন্য খাচ্ছি না সেটা খাওয়ার জন্য হাত বাড়াইলাম যে গুণা ছাড়ার জন্য আমাকে হালাল করতে আল্লাহ নিষেধ করলেন সেই হালাল তো খাইলাম না কিন্তু গুণা ঠিকই করলাম তখন লাভ করি লাভ করি দোস্ত তারা এই জন্য রমজান আমাদের সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত যে একটা গুণা করবো না ইনশাআল্লাহ রমজান আমাদের কি গুণাগুলা বেশি হয় আমার যে আপনাদের কম জানা রমজান আমাদের গুণাগুলা বেশি কি হয় সবচেয়ে বেশি হয় এই জবানের গুণা অবসর সময় কাটে তো বেশি আর মানুষ যখন অবসর সময় বেশি কাটে কাটায় তখন এটা আমাদের নেচার হচ্ছে যে অবসর থাকা শয়তান আমাদেরকে অবসর থাকতে দেয় না বলে রমজানের সন্তান আসলে ভর্তিকা সারা বছর আপনাকে যে চার্জ দিতে ওই চার্জ তো শেষ হয়নি এগারো মাস রমজান এগারো মাস আপনাকে চার্জ দেয় এখন চার্জার বলছেন সাথে সাথে কি মোবাইলের চার্জ দেয় না ওটা আরো কিছু সময় যায় ওই চার শেষ হইতে আরো কিছু সময় লাগবে তো তো রমাজান চার শেষ হয় আপনাকে এগারো মাস চার ছিল এটা হঠাৎ করে এখন শেষ হয়ে যাবে আপনি এমন তো ভাবেন না চার কিন্তু রয়ে গেছে আর সাথে সাথে ভিতরে ভেতরে তো আবার ওই যে কি বলে চার্জ আলাদা চার্জার লাগে কি বলে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ভিতরে তো পাওয়ার ব্যাংক একটা আছে না ওই পাওয়ার ব্যাংকের চার্জ তো শেষ হয়নি ওইটা তো স্টক মাত্র চার্জার খুললে রমজান আসমানি মাত্র চার্জার খুললেন ওই চার্জারের চার্জ হয়ে গেলে তার পাওয়ার ব্যাংকের চার্জ একটা আছে স্টক ওই সবগুলা খতম করার জন্য রমাদান মাস সব চার্জ শেষ করে একদম পবিত্র হয়ে ঈদের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন এই জন্য আমাকে গুণা ছাড়তে হবে কোন গুণা গৃহবতের গুণা জবানের গুণার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুণা গৃহবতের গুণা রমাদান আমরা যেগুলো করে থাকে রিমতের গুণা ভয়ঙ্কর গুণা নজির আল্লাহ তারা দেখায় দিচ্ছেন নজির দেখায় দিচ্ছে এটা সচরাচর হওয়া জরুরি না এক দুইটা ঘটনা দিয়ে আল্লাহ তারা দেখায় দেন হজরত রসুল করিম সাল্লামের সময়ে এক সাহাবিয়া রোজা রেখে খুব কষ্ট হচ্ছে তা অস্থির হয়ে গেছে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে আসছে প্রসঙ্গ তার সামনে একটা ডালের মতো দেওয়া আছে বমি করে বমি করার পর বমি কষ্ট হচ্ছে বমি করছে গেলে বমি করার পর দেখা যাচ্ছে যে সেখানে একদম কাঁচা বস্তু গুলা করছে কাঁচা গুস্ত বসছে কাঁচা গুস্ত এই জন্য তার রোজায় কষ্ট হচ্ছে এটা বাজে জিনিস এটা খাবারের জিনিস না পচা কাঁচা গুস্ত পচা রক্ত সহ বসছে তাহলে রসুল সাল্লাম জানাইছেন তার রোজা রাখার পর এত কষ্ট কেন হচ্ছিল জানো সে রোজা রাখা তার ভাইয়ের গৃহ করছে আর কোরআনে আসছে যে বাবা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم একজন আরেকজনের রিবত করো না রিবত কেমন জিনিস আল্লাহ বলতেছেন আল্লাহ এটা কোরআনে সুরা গুজরাতের মধ্যে আসছে আল্লাহ বলতেছেন গিবত কেমন জিনিস আল্লাহ বলতেছেন আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমাদের কেউ কি এটা যে তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খাবা তাহলে আল্লাহ তালা এইভাবে প্রশ্ন করার হেতু কি এইভাবে প্রশ্ন করার অর্থ এটা দেখাইলেন যে গিবত করা মানে যেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া দেখেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এই কথাগুলোর অনেকগুলো জঘন্য বিষয় আছে এক হচ্ছে মানুষের গোস্ত খাওয়া এটা মানুষের জন্য মানে ভয়ঙ্কর অরুচিকর আর কেউ খবির সেটা তো ভিন্ন কথা ভয়ঙ্কর অরুচিকর একটা খাবার মানুষের গোস্ত ঘেনা লাগে এক দুই নম্বর হচ্ছে সেই মানুষ খাবারকে ভাগ তিন নম্বর হচ্ছে সেটা জীবিত গোস্ত না মরা মরা মরা মৃত আর যেটা হালাল গরু মজার খাবার মজার গোস্ত এটাও যদি বলা হয় আপনাকে মরার গোস্ত তাও আপনি খাবেন আর সেখানে মানুষ সেই মানুষ কোন মানুষ ভাই সেই ভাই আবার কোনটা জিন্দা কোনটা কোনটা মরা তো আল্লাহ তারা বলতেছেন নিজে রেজাল্ট ওইটা তো তোমাদের ভালো লাগবে না তো তুমি গিবত কেন করো মানে হচ্ছে গিবত করা মানে নিজের মৃত ভাইয়ের কষ্ট রক্ষণ করা তো আল্লাহ রসুল দেখায় দিচ্ছেন প্র্যাকটিক্যাল সামনে যে এই মহিলা তার আপন ভাই আপন ভাই বলতে অন্য কোন ভাইয়ের গিবত করেছে ওই গিবতের রেজাল্ট হচ্ছে সে জন্য তার মৃত ভাইয়ের কষ্ট খাইছে এই জন্য তার রোজা এত কষ্ট হয়েছিল ওই যে বমি কষ্ট আল্লাহ তালা দেখায় দিচ্ছেন ওই বমির মধ্যে একদম তাজা পচা গোস্ত রক্ত সহ এটা আমার আপনার জন্য হওয়া জরুরি না আল্লাহ তালা একটা উদাহরণ দেখায় দিচ্ছেন যে প্রকৃত অর্থে তুমিও যখন বিপদ করো তুমি ওইরকম মরা বমি মরা হয়ে বসতে অন্য সময় খাই খাই খাই আর আমার রমজানেও খাচ্ছি হালাল পানি খাই না হালাল খাবার খাই না নিজের ঘরে কত সুন্দর সুন্দর খাবার ওগুলা খাই না খাচ্ছি কি সারাদিন মরা ভাইয়ের বসত খাওয়ার জন্য আল্লাহ তালা রোজা খরচ করছে না আপনার রোজা এই জন্য খরচ করছেন অপ্রিয় ভাই আমার এই জন্যে খুব বেশি সতর্ক থাকা যে আমি পুরা রমজানে কারো নিন্দা করবো না ইনশাআল্লাহ আর কোন মজলিসে নিন্দা হলে আমি ওখান থেকে উঠে যাবো চেষ্টা করবো তাদেরকে বারণ করার হ্যাঁ দাওয়াতের নিয়তে এটাও একটা দাওয়াত তাদেরকে দাওয়াতের নিয়তে বারণ করে আমাদের অনেক ভাই আছেন আমার ফতুয়া কি ফতুয়া যখন বলি ভাই বিরোধ করে হিমত করে সত্য কথা কি হিমত নাই সত্য কথা হ্যাঁ আমারও আপনার মতো সাহায্য কেন আমাদের সামনে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম জবাব দিচ্ছেন রিবন কাকে বলে আল্লাহ রসুল বলেছেন রিবন কাকে বলে আল্লাহ রসুল রিবন কাকে বলে তোমার ভাইয়ের এমন কথা বা অবচরে বলা যেটা তার সামনে বললে সে অপছন্দ করে উচিত বলে যদি থাকে সালাহ জিজ্ঞেস করছে যে আল্লাহ ওই অপছন্দনীয় বিষয়টা যদি তার মধ্যে থাকে তাহলে রসুল বলেন যদি থাকে তাই না থাকলে সেটা তো হিমত না সেটা অপবাদ আরো ভয়ঙ্কর কোন অপরাধ কোন অন্যায় কার মধ্যে নাই দোষ নাই তুমি যখন ওই আলোচনা করবা সেটা তো হিমত না সেটা অপবাদ অপবাদ ভুটান এটা আরো মারাত্মক না আর যদি থাকে দোষটা তাইলে তো এটা হিমাত এটা ভয়ঙ্কর গুণা দোস্ত আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর পাপ থেকে হেফাজত করেন খুব সতর্ক থাকবেন আমাদের খুব বাজে স্বভাব খুব বাজে স্বভাব ভালো মন্দ সব শ্রেণীর মানুষের মধ্যে এই স্বভাব করে একটু কিছু আলোচনা রিপোর্ট করা শুরু করে আমি অন্যায় যাওয়ার আগে ওই আলোচনা হচ্ছিল আমাদের হজরতের এক কথা প্রসঙ্গে বলেছিলাম যে অন্যের দুশ্চর্চা করার সময় একটু চিন্তা করি যে সে যে অন্যায় করছে গুণা করছে আমার তো কিছু করে নাই সে করছে তার রবের সাথে প্রমাণ আমার তো কিছু করে সে সে প্রমাণ করছে তার রবের সাথে তো সে তার রবের সাথে প্রমাণ করার পর যদি তবা করে থাকে আমি তো জানি গুণের খবর জানি তবা খবরটা জানি যদি গোপনে গোপনে সে তার রবের কাছে ক্ষমা চায় নেয় ক্ষমা চাইলে রবের কি ওয়াদা রবের ওয়াদা হচ্ছে ওই বান্দা আর রবের দুশ্মন থাকে না সাধারণ মানুষও থাকে না রব ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা তো করে করি আরো বোনাস হিসাবে তাকে আমি মহাপত করা শুরু এখন ওই ব্যক্তি আল্লাহ তালার নাফরমানি করে সে তো গোপনে তবা করে আল্লাহর মাহবুব বান্ধা হয়ে গেছে আর আপনি এখন ওই তার দোষগুলা বর্ণনা করিয়া আল্লাহর মাহবুব বান্দার বিরুদ্ধে আপনি যখন লাগলেন আপনি বলেন তো আপনার সন্তানের বিরুদ্ধে যদি কেউ লাগে সে আপনার সাথে যতই খাতির পাতানোর চেষ্টা করুন আপনি তাকে প্রশ্রয় দিবেন আশ্রয় দিবেন কখনো কখনো না তো আপনি আপনার রবের রহমত পাওয়ার আশা কি করে করেন আপনি যখন আল্লাহ এক মাহবুব বান্দার সাথে দুষ্করি রাখেন নিশ্চিত যেন রাখেন আমল করে আবাদত করে আপনি কখনো আল্লাহ নিকট নিকটে করতে পারবেন না নৈকট্য লাভ করতে পারবেন না কারণ আপনি তো আল্লাহর এক মাহবুব বান্দার সাথে দুষ্করি রাখেন আল্লাহ আপনার সাথে দুষ্করি রাখেন এই জন্যে নিজের দোষের দিকে দেখেন বেশি নিজের দোষের দিকে দেখেন আরেকজনের দোষ তালাশ করার দরকার নাই আমার এটা আল্লাহর বান্দার বিষয় আমার কি আমার যদি হকের ব্যাপার থাকে আমি কথা বলবো তার সাথে কথা বলবো সরাসরি কথা বলবো তাও কিছু না সরাসরি কথা বলবো কিন্তু আল্লাহর হকের ব্যাপারে আমার না সরাসরি কথা বলা না পিছনে কথা বলা যদি আমার মনে হয় তাকে বুঝানো দরকার দাওয়াতের নিহত আমি তাকে বুঝাবো কিন্তু পিছনে তার সমালোচনা করবো আল্লাহ তারা হেফাজত করবো এরপর হচ্ছে চোখের গুণা মারাত্মক এটা খুব ইজিভাবে এখন করা হয় রাস্তাও ক্লিয়ার পরিবেশও সহজ হয়ে গেছে চোখের গুড়া করার জন্য হ্যাঁ পরিবেশ যত সহজ হবে আমার জন্য ওইটা তত মূল্যবান হবে প্রতিপক্ষ যত কঠিন হয় বহুবার এই কথা বলেছি প্রতিপক্ষ যত কঠিন হবে আমলের মূল্য তত বেশি গুনার পরিবেশ যত সহজ হয়ে যায় সেখান থেকে বেঁচে থাকাটাও তত কঠিন হয় এখন চোখের হেফাজত করা রাস্তা মধ্যে বের হয়ে চোখের হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে বড় কঠিন হয়ে গেছে হ্যাঁ এই বড় কঠিন বিষয়টাকে মোকাবেলা করে যখন আমি চোখের হেফাজত করবো তখন আমার এই হেফাজতের মূল্য আমার কাছে অনেক বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ নগদে যেটা লাভ নগদে যেটা লাভ আমাদের বড় আমাদের কিভাবে শিখেছে নগদে লাভ হচ্ছে বান্দা যখন চোখকে নামায় না আল্লাহর ভয়ে সাথে সাথে তার দিলের মধ্যে নূর তৈরি আর দিলের মধ্যে নূর তৈরি হলে আপনি দিলের মধ্যে নূর তৈরি হলে যে আবার করে মজা পান না নামাজ পড়তে কষ্ট লাগে রোজা রাখতে কষ্ট লাগে আবাদতের মজা আসে না হ্যাঁ ওইটা দূর হয়ে যাবে দিলের মধ্যে নূর তৈরি হইলে আবাদতের মজা আসবে ইনশাআল্লাহ আবাদত শুধু করতেই মনে চাই করতেই মনে চাই বুজুর্গরা সারাক্ষণ আবাদতের মধ্যে লেগে থাকে কেমনি আমাদের অনেকের আশ্চর্য লাগে এত আবাদত কেমনি করে মানুষটা কারণ হচ্ছে তার দিনটা পুরো নুরারি দিন সে আবাদতের মজা পাচ্ছে আপনি যখন সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থেকেও বিরক্তি আসে না যখন একটা ক্রিকেট খেলা হয় ওয়ান ডে ম্যাচ হয় সারাদিন বসে রাত ঘুম নষ্ট করে সারা রাত খেলা দেখতেছেন আপনার কষ্ট লাগে না ঘুম আসে না আপনি মজা পাচ্ছেন ঠিক বুজুর্গরা এবাদত করে মজা পায় এই জন্য তার এবাদত কষ্ট লাগে না যত করে মজা ভাবতেই থাকে মজা ভাবতেই থাকে হ্যাঁ? এটা কোথেকে আসে এটা হচ্ছে ওই চোখের হেফাজত করার মাধ্যমে দিলের মধ্যে নূর তৈরি হয় দিলের মধ্যে নূর তৈরি করার জন্য এটা একটা বড় মাধ্যম এই জন্য আমরা চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ নিচের দিকে তাকায় তাকায় হাঁটবো আশেপাশে তাকাইলেই তো নজর পড়ে এই জন্য নিচের দিকে তাকায় তাকায় হাঁটার চেষ্টা করবো এদিক সেদিক না তাকা কোন দোকানে কি হচ্ছে না কোন গাড়িটা কেমন লাগতেছে এদিকে সেদিকে না তাকাইয়া চেষ্টা করবো নিচের দিকে তাকায় তাকায় হাঁটার জন্য ইনশাআল্লাহ তাহলে চোখের হেফাজত করবে তিন নম্বর হচ্ছে কানের হেফাজত করা কানের হেফাজত করা এটাও একটা বড় প্রবলেম এখন হেফাজত তো করতেছি রোজা রাখতেছি সারাক্ষণ কষ্ট লাগে এখন কি করবে বিশেষ করে যুবক পোলাপান থেকে দেখেন না ওই শতানের লেজ বলি যেটাকে আমি শতানের লেজ একটা কানের মধ্যে ঢুকে মোবাইল মোবাইল পকেটে আর শতানের লেজটাকে ট্রেনা কানের মধ্যে ঢুকে গেছে কি শুনো তুমি গান তো আরে আজীব অবস্থা আরে দোস্ত ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তুমি এমনি গুণাগার সেটা এক জিনিস কিন্তু মৃত্যুটা যদি গুড়া অবস্থায় না হয় মুক্তির তো একটা আছে কিন্তু ওই যে কানের মধ্যে দিয়া রাখছো হয়তো পারে তোমার মনোযোগও নাই সময় কাটাইতেছ তো কানের মধ্যে দিয়া গুণা শুনতেছ গুণা শুনতেছ গুণা শুনতেছ গান শুনতেছ ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তা কথা এটা আমার কথা না এই না কুপ্ত সরু না কামাতাম মৃত্যু এই না কুপ্ত সরু না কামাতাম তো তোমার মৃত্যু যে অবস্থায় হয়েছে তোমার হাসর ওই একই অবস্থায় এই জন্যে শহীদদের ব্যাপারে হাদিসে কি আসছে শহীদদের ব্যাপারে শহীদদের ব্যাপারে হাদিসে আসছে সে যখন আসরের মাঠে উঠবে তখন তার শরীর থেকে টক টক করে রক্ত ধরতে পারে কেন কারণ ওই অবস্থায় যে তার মৃত্যু হয়েছে যা যে অবস্থায় মৃত্যু হয়েছে ওই অবস্থায় সে আপনার সামনে হাসরের মাঠে উঠবে একটু ভাইরা দেখেন তো আপনার ওই গান শোনা অবস্থায় যদি মৃত্যু হয় তো হাসরের মাঠে তো আল্লাহ তার সামনে আপনি ওই কানের মধ্যে ইয়ারফোন লাগাই তো আল্লাহ যদি দেখেন আপনি আপনার কানের মধ্যে ইয়ারফোন লাগেন আর হিন্দি গান শুনতেছেন আল্লাহ আপনার কিনা হিসাবে জান্নাত দিয়ে দিন এইরকম মনে হচ্ছে অতীতের সমস্ত গুণার জন্য এখনই পড়ে নেন একবার আস্তাফিরুল্লাহ আজিম আস্তাফিরুল্লাহ আজিম দিল থেকে পড়লে তো আল্লাহ স্ত্রীকে সমস্ত গুণা করে আল্লাহ আল্লাহ কত করে একটা হ্যাঁ, আমি গুণা করলাম চল্লিশ বছর লাগে আর আল্লাহ বলেন তুই এখনই আর পারবো না আমি চল্লিশ বছর মাফ করে আস্তাকুল্লাহ আলাহিম ভাই হাতে পায়ে ধরি আল্লাহ যুবকরা ভাই হাতে পায়ে ধরি আল্লাহ রস্তে আল্লাহ রস্তে গুনার চালার একটা পাক্কা আলাদা করো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিন আরেকটা কথা রমজান কোরআনের মাস কোরআনের মাস উপলক্ষে প্রতি বছরই আমাদের মসজিদ থেকে আমরা চেষ্টা করছি আমাদের পরিচালনা কমিটি উদ্যোগে কাজটা হচ্ছে আলহামদুলিল্লাহ বড় বড় লোকের কাজ যে বয়স্কদের জন্য বা ছোট আসতে কালকে থেকে ইনশাল্লাহ কালকে থেকে কালকে থেকে ইনশাল্লাহ ইশাবা ইশাবা এক মাসের একটা কোর্স আমাদের বড় মহার্কিক এবং খুব অভিজ্ঞ শিক্ষক আসবেন বড় মানুষ তিনি প্রশিক্ষণ দিবেন ইনশাল্লাহ গত বছর যারা দিয়েছেন নিশ্চিত মজা পেয়েছেন আমাদের কাজগুলো আবার কালকে থেকে আসার পর এবং রমাজান ইফতারের পর অল্প সময় এই একটা মাস অল্প সময় কোরআন পেছনে মেহনত করি ইনশাল্লাহ কোরআন শুদ্ধ করি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তাল কৌফিক আসলে আমি এই ফজরের আগে আসছি যেমন সফর থেকে আমরা সফর থেকে খুব ক্লান্ত কষ্ট লাগতেছে দিল থেকে বলতেছি আপনাদের জন্য খুব খাস করে দোয়া করছি আল্লাহর কাছে আমার কিছু যারা নামাজ করে আমাকে মহাব্বত করে আল্লাহ সবাই যদি মাফ করে দাও সবাইকে তোমার ঘরে জিয়ারত উচিত করে দোয়া করছে আপনাদের জন্য আপনারাও নিশ্চয়ই একজন আমরা একজনের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমি আমি বা আমার